আফগানিস্তানে আজ ঝরছে রক্ত ওই বিশ্ব শকুনের বিষাক্ত নখরে অবেলায় ঝরে পড়ছে অসংখ্য নিরীহ মুসলিম মা বোনের প্রাণ হাজারো মায়ের চোখের পানিতে সিক্ত হচ্ছে আফগানের মাটি এর পরও কি তুই তোর জীবনের মায়া করছিস তুই না বীর মুজাহিদ উসামার সৈনিক অদম্য সাহস আর আল্লাহর মদদ নিয়ে তুই বীর দর্পের সামনে এগিয়ে চল তোকে থামিয়ে দেয় এমন শক্তি যে পৃথিবীতে নেই মুজাহিদ ভয় কিসে সামনে চল তোর সাথী যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বীর মুজাহিদ সিপাহ সালার বিন লাদেনের সেনা দল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল বীর মুজাহিদ সিপাহ সালার বিন লাদেনের সেনা দল শক্তি সাহস বুকে দিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে দিয়ে চল রে তোরা সামনে চল আফগানে আজ মরছে মানুষ পড়ছে বোমা বেসুমার শোধ নিতে ওই মার্কিনিদের ঘাটি করো চুরমার আফগানে আজ মরছে মানুষ পড়ছে বোমা বেসুমার শোধ নিতে ওই মার্কিনিদের ঘাটি করো চুরমার আল্লাহ সাথী সামনে আগাও বুকে নিয়ে মনোবল আল্লাহ সাথী সামনে আগাও বুকে নিয়ে মনোবল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল বীর মুজাহিদ সিপাহ সালার বিন লাডেনের সেনা দল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল আনতে বিজয় পশ্চিমাদের সব ঘাটিতে দেহানা সন্ত্রাসী ওই মার্কিনীদের হামতে আঘাত নেই মানা আনতে বিজয় পশ্চিমাদের সব ঘাটিতে দেহানা সন্ত্রাসী ওই মার্কিনীদের হামতে আঘাত নেই মানা বিল্লাদেনের হুঙ্কারেতে কাঁপছে আজি ধরাতল বিল্লাদেনের হুঙ্কারেতে কাঁপছে আজি ধরাতল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল বীর মুজাহিদ সিফাং সালার বিল্লাদেনের সেনা দল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল আল্লাহ আছে ভয় নেই তোর বীর মুজাহিদ তালেবান আল্লাহ যাইর মদদ শত্রু দেবে পিছু টান আল্লাহ আছে ভয় নেই তোর ভীর মুজাহিদ তালেবান আল্লাহ যদি দেয়ের মদদ শত্রু দেবে পিছু টান কালে মার ওই ঝান্ডা হাতে বীরের বেশে সামনে চল কালে মার ওই ঝান্ডা হাতে বীরের বেশে সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল বীর মুজাহিদ সিপাহ সালার বিন লাদেনের সেনা দল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস होश बुके लिए चल रे तोरा सामने चल আর কতকাল থাকবি বসে ওরে বিশ্বের মুসলমান দেখিস নাকি চোখ মেলিয়া রক্ত ভেজা আবগান আর কতকাল থাকবি বসে ওরে বিশ্বের মুসলমান দেখিস নাকি চোখ মেলিয়া রক্ত ভেজা আবগান আফগানি ওই মায়ের চোখে অঝোর ধারাই ঝরছে জল আফগানি ওই মায়ের চোখে অঝোর ধারাই ঝরছে জল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল বীর মুজাহিদ সিপাহ সালার বিন লাদেনের সেনা দল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল মার্কেটিদের সহযোগী মুনাফিকের গোষ্ঠীরা আসল শিক্ষা দিয়ে তবে কর ওদের দেশ ছাড়া মার্কেটিদের সহযোগী মুনাফিকের গোষ্ঠীরা আসল শিক্ষা দিয়ে তবে কর ওদের দেশ ছাড়া ইহুদিদের এই দালালির পাবে ওরা পাবেই ফল ইহুদিদের এই দালালির পাবে ওরা পাবেই ফল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল বীর মুজাহিদ সিপাহ সালার বিন লাদেনের সেনা দল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল বীর মুজাহিদ লড়ছে দেখো তুমুল বেগে ময়দানে হাসি মুখে লড়ছে তারা ভয় নেই যে মরণে বীর মুজাহিদ লড়ছে দেখো তুমুল বেগে ময়দানে হাসি মুখে লড়ছে তারা ভয় নেই যে মরণে তাদের থেকে শিক্ষা নিয়ে তুই তুইও রণাঙ্গনে চল তাদের থেকে শিক্ষা নিয়ে তুই তুইও রণাঙ্গনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল বীর মুজাহিদ সিপাহ সালার বিল্লাদের সেনা দল শক্তি শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল বিশ্ব মুসলিম জিহাদ জিহাদ বল রে তোরা স্লোগানে ভেদাভেদ সব ভুলে গিয়ে পড় ঝাঁপিয়ে ময়দানে বিশ্ব মুসলিম জিহাদ জিহাদ বল রে তোরা স্লোগানে ভেদা বেচা ভুলে গিয়ে পরে ঝাঁপিয়ে ময়দানে একে একে কর্নারে তুই মার্কিনি ঘাটি দখল একে একে কর্নারে তুই মার্কিনি ঘাটি দখল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল বীর মুজাহিদ সিপাং সালার বিন লাদেনের সেনা দল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল মার্কিনী ওই দস্যুগুলোর নাই রে এবার ক্ষমা নাই ওদের হাতে শহীদ হলো আমাদেরই কত ভাই মার্কিনী ওই দস্যুগুলোর নাই রে এবার ক্ষমা নাই ওদের হাতে শহীদ হলো আমাদেরই কত ভাই সেই রক্ত থেকে শক্তি নিয়ে আমরা যে হব সফল রক্ত থেকে শক্তি নিয়ে আমরা যে হব সফল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল বীর মুজাহির সিফাহ সালার বিন সেনা দল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল বীর মুজাহিদ সিপাহসালার বিন লাদেনের সেনা দল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল মুজাহিদ সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল মুজাহিদ সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল